অপকৃতি এবং চক্রান্তের পরিশিষ্ট নাস্তিক্যবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদের সবলে এই শ্যামল শ্যামকুন্তল বাংলাদেশ একদিকে শিয়াদের চক্রান্তে মনা মুসলিম যুবকেরা বিভ্রান্ত হয়ে যা মনে ধরে তাই বলছে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছা তাই কটু মন্তব্যের মাধ্যমে আমাদের মিত্র দেশগুলি বিশেষ করে সবচেয়ে কাছের দেশ হল সৌদি আরব সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে যারা আমাদের পাশে থাকেন মক্কা মদিনা হারামাইন শরীফেই এবং তাওহিদের অনুপ্রেরণা অনেক কিছুই তাদের কাছ থেকে আমাদের জানবার বুঝবার এবং শেখবার আছে দুঃখজনক হল সত্য যারা সৌদি আরবের সমালোচনা বেশি করেন এরাও কিন্তু অনেকেই আমেরিকা লন্ডনে ফ্রান্সে গ্রেট ব্রিটেনে বাস করেন সেখানে ওনারা তাগুত খুঁজে পান না তাগুত সব বাংলাদেশে আর সৌদি আরবে আরব বিশ্বে তাগুত ঢুকেছে আপনি যে লন্ডনে বাস করেন আপনি যে আমেরিকায় বাস করেন সেখানেও তো ইসলামের কাজ কার্যক্রম চালাচ্ছেন ঠিক সে দেশে তাগুত নাই তাগুত শুধু বাংলাদেশে আর সৌদি আরবে ঢুকেছে জনৈক মুফতি সাহেব বলছিলেন ডাক্তার জাকের নায়ক টাই করে অতএব সেই হুদির দালাল দেখ ছাত্র বলছে যে হুজুর ঠিকই বলেছে ইমাম সাহেবকে বলছেন আপনি ঠিকই বলেছেন টাই পড়লে কোর্ট পড়লে ইহুদির দালাল হয় তা আগামী জুম্মায় টাই আর কোর্টের বিরুদ্ধে খোদবাটা দিয়ে কিন্তু ওনার মসজিদের সেক্রেটারি কোর্ট প্যান্টাই পরে এবার কোট প্যান্ট টায়ের বিরুদ্ধে ফতুয়া দিলেই চাকরিটা চলে যাবে তাহলে ডাক্তার জাকির নায়ক করলে ওটা আরাম এটা ইহুদিদের কাজ আর উনার মসজিদের সেক্রেটারি কেশিয়ার যদি কোট প্যান্টাই পরে সেটা হালাল ওনার মসজিদের মধ্যেই কত মুসল্লি আছেন কোট প্যান্ট টাই করে দশ হাজার টাকার একটা খাম হাতে ধরায় দিয়ে গেলেন হুজুর এটা দিয়ে কিছু কিনে খায় জাজাকাল্লা খায় তখন হালাল হয়ে এটাই হল এক পেশে নীতি এটাকেই বলা হয় তাতার রূপ আর এটাকেই বলা হয় এফরাত ও তাফরিক জাফা এবং গুলু আর এই কারণেই মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ইন্নামান কানা হালাকামিন কাবলিকুমুল গুলু তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে যে জিনিসের ধ্বংস করেছে সেটা হল গুলু গুলু শব্দের অর্থ হল অতি ভক্তি আর জাফা শব্দের অর্থ হল অতি বিদ্বেষ একটা হল গুলু আর একটা হল জাফা গুলু এবং জাফা কোনটাই শরীয়ত অনুমোদন করে না ইসলাম হল অসাতিয়া যতটুকু ভালোবাসার ততটুকু বাঁচতে হবে যতটুকু খারাপই আছে সেইটুকু বর্জন করতে হবে কত পার্সেন্টেজ তার ভিতরে আছে নব্বই পার্সেন্ট যদি তার ভিতরে ভালো থাকে দশ পার্সেন্ট খারাপ থাকে এই দশ পার্সেন্ট পরিমাণ ঘৃণা সে আমার কাছে পাবে আর নব্বই পার্সেন্ট পরিমাণ ভালোবাসা সে পাবে আর একজনের নব্বই পার্সেন্টই খারাপই আর দশ পার্সেন্ট ভালোবাসা ভালো তো এই কারণে ওই নব্বই পার্সেন্ট খারাপ হওয়ার কারণে দশ পার্সেন্ট ভালোকে আমি অস্বীকার করার সুযোগ নাই ভালো মানুষের দ্বারাও খারাপ কাজ হতে পারে খারাপের দ্বারাও ভালো হতে পারে তাহলে এই জিনিসগুলো কিরকম সর্বনাশ ডেকে এনেছে একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন যে আমি সৌদি আরব অ্যাম্বাসিতে গেলাম গিয়ে তাদের কিছু সমালোচনা তুলে ধরলাম সমালোচনা তুলে ধরার পরে তিনি যা দেখালেন প্রথম তিনি বললেন যে আপনারা যা কিছু বলছেন এগুলো শিয়া মিডিয়ার চক্রান্ত আর শিয়ারা হল ইহুদিদের পোষ্য পুত্র পুরা মিডিয়া গোটা বিশ্ব মিডিয়া নিয়ন্ত্রণ করছে ইহুদিরা সেই ইহুদি মিডিয়া ইহুদিদের পোষ্যপুত্র শিয়া মিডিয়ার চক্রান্তে ফাঁদে পড়ে আপনি আপনার আপন ভাইয়ের সমালোচনা করতে গিয়ে আপনার অবস্থান যে দূরে সরে যাচ্ছে এটা আপনি বুঝতে পারতেছেন গতকাল একটি পত্রিকায় সামান্য একটু বিষয় পড়ার সুযোগ হল স্বঘোষিত নাস্তিক কুখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন সে তার ক্ষোভ ব্যক্ত করতেছে আমাদের প্রধানমন্ত্রীর উপর যে দেশের মধ্যে পূজা পার্বণ চলছে আর এই পূজা পার্বণে অংশ না নিয়ে মৌলবাদীরা তাদের এই পূজা পার্বণে ব্যাহত করছে এই ব্যাহত করার অবস্থান থেকে সহযোগিতা না করে সে গেছে সৌদি আরবে সালাফিদের সালাফি শব্দ লিখছে যে সালাফিদের তাবেদারি গোলামি তাদের পাও টিপতে গেছে পা চাটতে গেছে এরকম ভাষা আর কি একটু উনিশ কুড়ি হতে পারে অল্প একটু পড়ার সুযোগ হয়েছে বেশি টাইম পাইনি মানে তাসলিমা নাসরিন যা বলতে চাচ্ছে তা হল এই যে দেশে মুক্ত মোনা মুক্ত মোনা পূজা পার্বণ চলছে মুক্ত মোনা ধর্মনিরপেক্ষতার জয় জয়কার চলছে বহুদিন আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো ইনশাল্লাহ নিরপেক্ষ বলে পৃথিবীতে কোনো জিনিস নাই নিরপেক্ষ কোন জিনিস নাই কারণ একটা পক্ষে আপনাকে থাকতে হবে হয় হকের পক্ষে না বাতিলের পক্ষে ফারি ফিল জান্না ও ফারি ফিস সাইদ একদল জান্নাতি আর একদল জাহান্নামি একদলের পক্ষে একদল আস্তিক আর একদল নাস্তিক আপনি আস্তিকের পক্ষে না নাস্তিকের পক্ষে নিরপেক্ষ কোন লোক দুনিয়াতে নেয় যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিচ্ছে মরার পরেও এরা গিয়ে যাচ্ছে বিরাট অলি আল্লাহ ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিচ্ছে সারা জীবন সালাদ বিরোধী স্লোগান সারা জীবন ইসলাম বিরোধী স্লোগান অথচ তার জানাজার সময় বাইতুল মুকারমের টুপির দোকানগুলি সব শেষ কমরেড তহা খান কমরেড তহা খানের জানাজা আমরা সচক্ষে দেখিনি তবে উপলব্ধি করেছি স্বঘোষিত নাস্তিক সারা জীবন নাস্তিক্যবাদের স্লোগান এবং নাস্তিক্যবাদের পক্ষেই আহ্বান অথচ তারও জানাজা হল ওই যে বোধহয় গতকাল একজন গায়ক মারা গেছে নাম কি Eh? আয়ুব বাচ্চু আহা বাবা মা নিশ্চয় ভালো মানুষ ছিলেন নামটা লিখেছিলেন আয়ুব ও ইদ না দাহু রব্বাহু ইদ না দা রব্বাহু আন্নি মাসানিয়া জোর আয়ুব আলিহি সালাম একদম জলিলুল খাদার নেবি ছিলেন সেই আয়ুব নাম রেখেছিলেন তার পিতা মাতা কিন্তু গান গেয়েই জীবনটা ব্যয় করলেন আল্লাহ তাকে ক্ষমা করুন যে কোনো মুসলিমের জন্য আমি ক্ষমা চাইতেই পারি আল্লাহ যদি ক্ষমা করে দেন তো আমার কোনো কমতি হবে না আর আল্লাহ যদি ক্ষমা না করেন তাতেও আমাদের কোনো লাভ নেই একজন মুসলিম গান করার কারণে সে কাফের হয়ে যায়নি সে একজন মুসলিম এখন যুবকেরা ফেসবুকে অনেক আবল তাবল কথা যারা তার ভক্ত তারা তার জান্নাতুল ফেরদাউস কামনা করতেছে আর যারা অতি উৎসাহী ধর্ম পালনকারী তারা কেউ বলছে ওর উপর লানব কেউ বলছে ওর উপর গজব কেউ বলছে জাহান নামের খড়ি হোক ইত্যাদি কোন মুসলিমের জন্য জাহান নামের বদোয়া করার সুযোগ নেই কোন মানুষ মারা গেলে তাকে গালি দেওয়া বা তার সমালোচনা করার সুযোগ নেই তার যে কাজ গান বাজনা এটা শরীয়ত গর্হিত কাজ এখন আল্লাপাক যদি আমাকে ধরেন যে তুমিও তো একজন দিনের দায়ী তো আয়ুব বাসুর কাছে কি তোমার দাওয়াত পৌঁছেছিল আমার কি উপায় হবে হাসলেন আমি তো তার নামই জানি না আমি তো এখন শুনলাম বা এক একবার শুনেছি তা মনে নেই তো এই যে অতি উৎসাহী লোকগুলো লানব বর্ষণ করতেছেন তাদের কি দায়িত্ব ছিল না যে এই লোকগুলার কাছে দাওয়াত পৌঁছানো আমার কি হবে আপনার কি হবে আপনার আমার পরকাল কোথায় মরার পরে আমার কি অবস্থা হবে আমি আরেকজনের সমালোচনা করার সময় কোথায় পাই মানুষ মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন ক্ষমা করলে আল্লাহর ব্যাপার কেউ ধরবার নাই জিজ্ঞেস করবার না আর যদি আল্লাহ ক্ষমা না করেন জোরপূর্বক আমরা ক্ষমা নিতেও পারব না আমাদের কোনো এখানে লাভ লোকসানের কিছু নাই কিন্তু আমাকে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন যে তোমার দাওয়াত তার কান পর্যন্ত পৌঁছে নাই কেন আমি না পারি অন্যান্য কেউ তার কাছে কি দরদ মাখা ভাষায় কোনদিন দাওয়াত নিয়ে গিয়েছিলে মরার পরে তো সবাই মন্তব্য করছে আর কথা বলছে বলছি আমরা বলছি যে মানুষ কোন সময় নিরপেক্ষ থাকে না কেননা সে যদি মুসলিম পরিবারের ধর্মনিরপেক্ষ স্লোগানধারী হয় তার বিয়ে কিন্তু ইসলামী রীতিতেই হয় বিয়ে ইসলামী রীতিতেই হয় সে কিন্তু নিরপেক্ষ থাকে নাই এক পক্ষ অবলম্বন করে তার বিয়ের কাজ সমাধা করেছে তার পিতামাতা তার নাম রেখেছে যদি মুসলিম পরিবারে হয় তো ইসলামী নাম রেখেছে আর যদি অমুসলিম পরিবারে হয় তাহলে অমুসলিম কায়দায় নাম রাখা হয়েছে মরার পরে যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যদিও হয় নাস্তিক তবু তাকে দাফন করা হয় আর যদি সনাতন পরিবারে জন্মগ্রহণ করে যদিও হয় সে নাস্তিক সনাতন ধর্ম সে মানেনি তবুও তাকে কিন্তু তাদের ধর্মমত অনুযায়ী পুড়িয়ে দেওয়া হয় তাহলে নিরপেক্ষ থাকলো কোথায় নিরপেক্ষ তো একটা না একটা পক্ষে চলেই গেল এমনকি কোন খেলোয়াড় যদি খেলে আর কোন সমর্থক যদি দর্শক যদি দেখতে থাকে দেখতে দেখতে হঠাৎ করে মনের অজান্তেই কোন এক খেলোয়াড়ের পক্ষে তার মনটা চলে যায় হকের পক্ষে নাই বাতিলের পক্ষে তাহলে নিরপেক্ষতাবাদ মানেই হল নাস্তিকতাবাদ নিরপেক্ষতাবাদ মানে নাস্তিকতাবাদ আর যদি বলেন নিরপেক্ষ মানে হল পরমত সহিষ্ণু তাহলে এটা হলো ইসলাম এটা ধর্ম নিরপেক্ষতার কিছু নেই এটা হলো ইসলাম আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالغروة الوثقى لا انفصام لها لا إكراه في الدين ধর্মের ব্যাপারে জবরদস্তি নেই এটার মানে কি এটার মানে যে যার যার ধর্ম সে সে পালন করবে জোর পূর্বক কাউকে ধর্মান্তরিত করার সুযোগ ইসলাম দেয়নি মুসলিম দেশে যদি কোনো মুসলিম বাস করে মুসলিম দেশে মানে ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম বাস করেন তাহলে ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল তিনি সর্বপ্রথম তাকে দিনের দাওয়াত দিবেন যে আমার রাষ্ট্রে বাস করছ এটা ইসলামী রাষ্ট্র তুমি ইসলাম কবুল করো ইসলাম যদি সে কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তাকে বলতে হবে তাহলে ট্যাক্স জিজিয়া কর জিজিয়া দিয়ে তুমি এখানে বাস করো জিজিয়া দিতেও অস্বীকার করে ইসলামও মানবে না জিজিয়া ট্যাক্সও দিবে না জিজিয়াও দিবে না ইসলামও মানবে না তখন তাকে মুসলিম রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের শাসক বলবেন তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও অথবা আমার দেশ ত্যাগ করো এটা ধর্মান্তরিত করার বিষয় নয় সম্পূর্ণ তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে তুমি ইসলাম কবুল করো আর যদি না কবুল করো তাহলে ট্যাক্স দিয়ে মুসলিম রাষ্ট্রে বাস ইসলামী রাষ্ট্রে নিয়ম মাফিক ট্যাক্স দিয়ে বাস করো এখানে অমুসলিমদেরও থাকার অধিকার আছে অমুসলিমেরাও তাদের ধর্মকর্ম পালন করবে তবে তাদের গণ্ডির ভিতরে থেকে মুসলিমদের কোনো ক্ষতি করে নয় এটা হল সম্পূর্ণ ইসলামী রীতি ইসলাম এতটুকু দিয়েছে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করে মুসলমানদের এবাদত নষ্ট করে হৃষ্টতা প্রদর্শন এবং আস্ফালন যদি করে ইসলাম এটা বরদাস্ত করেনি যার যার ধর্ম সেই সেই পালন করবে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার বিষয়টি এমন নয় ধর্ম যার যার উৎসব তার ধর্মীয় উৎসব একজন মুসলিম মারা গেল আপনি তার বাড়িতে যেতে পারবেন তাকে সমবেদনা জানাতে পারবেন একজন অমুসলিম অসুস্থ হল আপনি কিছু ফলমূল নিয়ে তাকে দেখতে যেতে পারবেন তার চিকিৎসা বাবদ কিছু পয়সা দিতে পারবেন এটা হল হিউম্যান রাইটস এটা মানবতার দাম এতটুকু ইসলাম দিয়েছে সহি মুসলিমের হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হঠাৎ করে রাস্তায় দেখতে পেলেন এটা ইহুদি বালক রাস্তা দিয়ে ডেলি খেলাধুলা করত হঠাৎ করে দেখা যাচ্ছে না ওই বালকটি কোথায় গেল রসুল্লাহ সাল্লামকে জানানো হল সেই বালক অসুস্থ আছে মৃত্যু সজ্জায় শায়িত সহি মুসলিম শরীফের হাদিস বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই ইহুদির বাড়িতে গেলেন এবং সেই ইহুদি বালকের মৃত্যুসজ্জার পাশে গিয়ে বসলেন বসার পরে দেখতে পাচ্ছেন তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ওকাদু নাফাসুহু তার নিঃশ্বাস এমন ভাবে বের হচ্ছে যেন কলিদা সিরে নিঃশ্বাস বের হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম পাশে বসার পরে রসুল্লাহ সাল্লামের দিকে ওই বালক একটু অপলোক নেত্রে তাকালে তাকানোর পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসলিম মিয়া গোলাম হে বৎস তুমি আমার হাতে ইসলাম কবুল করো ইসলাম কবুল করে মুসলিম হয়ে যাও ছেলেটি পরক্ষণই তার পিতার মুখের দিকে তাকিয়ে পিতা কি বলে এটা জানার চেষ্টা করল অব্যক্ত ভাষা চোখে চোখের কোনায় আবেগের পানি জমেছে সৈয়দুল মুরসালিম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইহুদিন বাড়িতে ইহুদির ছেলে বালক মৃত্যু শয্যায় সাহিত তার শয্যা পাশে সৈয়দুল মুরসালিন বসা বলছেন ইসলাম কবুল করো বালক বালকটি বাপের দিকে তাকালেন বাপ বললেন আতে আবাল কাসেম আবাল কাসেম যা বলে আতে আবাল কাসেম আবাল কাসেম যা বলে সেটা তুমি মেনে নাও তুমি ইসলাম কবুল করো ছেলেটি করে ফেলল সাদু আল্লাহ ইলাহা ইদাল্লাহ ওয়াসাদু সাল্লাম এই কালেমা পড়ানোর পরেই বাচ্চাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ত্যাগ করে চলে গেল রসুল্লাহ সাল্লাম আল্লাহর হাজারো শকর যেই আল্লাহর সবে মাত্র একজন প্রাণ জাহান নাম থেকে মুক্তি পেল এরা ইসলাম আপনার বদান্যতায় আপনার ব্যবহারে একজন অমুসলিমের বাড়িতে খাবার নাই খাবার পৌঁছায় দেবে একজন অমুসলিম অসুস্থ আছে তাকে সাহায্য দিবেন একজন অমুসলিম বিপদগ্রস্ত তার পাশে গিয়ে দাঁড়াবেন একজন অমুসলিম মারা গেছেন তার সৎকারের ব্যবস্থা করবেন একজন অমুসলিমের মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করবেন দুনিয়ার যত চাওয়া পাওয়া সুযোগ সুবিধা আছে যত রকমের সমস্যা আছে তার সমাধান কল্পে আপনি যতটুকু পারবেন চেষ্টা করবেন এটা ইসলামী শরীয়তের নির্দেশ কিন্তু তার পূজায় চাঁদা দিলেন জি না একটি টাকা চাঁদা দেওয়ার সুযোগও সেখানে নেই কোন অবস্থাতেই কিছু দেওয়ার সুযোগ নেই কোন অবস্থাতেই এই পূজায় অংশগ্রহণ করার সুযোগ নাই হ্যাঁ? আজকে অমুসলিমদের পূজা চলছে সনাতন পন্থীদের পূজা চলছে সেখানে মুসলিম যুবকের সংখ্যাই বেশি নাউজুবিল্লাহ জালেন রাসুল্লাহ সাল্লাম বললেন ততদিন হবে না যতদিন পর্যন্ত আমার উন্মতের একদল লোক তারা মুশ্রেকদের সাথে মিলবে হাজুয়ার না লিবিন নাল জুতার সাথে জুতা যেভাবে মেলে খাপের খাপ ওইভাবে এক জুতার সাথে আর এক জুতা মিলাইলে যেমন পূর্ণাঙ্গ ভাবে মিলে যায় ওইভাবে তারা মিলে যাবে বন্ধুগণ চলছে পূজা পার্বণ প্রধানমন্ত্রী গেছেন সৌদিতে এদিকে শিয়া মিডিয়ার চক্রান্তে পড়ে একদল যুবক যেই কথাগুলি বলেছে ফেসবুকে সেই জিনিসগুলি সৌদি এম্বাসির কম্পিউটারে সব রেকর্ড করা এম্বাসির দায়িত্বশীল বলছে এই দেখুন আমাদের দেশের প্রেসিডেন্টের ছেলে শিয়া মিডিয়া প্রচার করলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে আর তার সাথে সাথে আপনাদের কেউ কেউ মিষ্টি বিতরণ করেছে কেউ কেউ আলহামদুলিল্লাহ করেছে কেউ কেউ বলেছে আত্মহত্যা করল না কেন কেউ কেউ বলেছে যে এই খবর শোনার পরে সে যদি বেঁচেও থাকে আত্মহত্যা করল না কেন ভদ্রলোক বলছেন এরা আমাদের লোক না যারা এটা বলেছে এটা আমাদের লোক না তাহলে তোমাদের লোক কোনটা এই লোকই তো দুই দিন আগে তোমাদের পক্ষে সাফাই গিয়েছে এই লোকই তো দুই দিন পরে এই কথা বলছে তাহলে তোমাদের সাথে তোমাদেরকে যে আমরা ভালোবাসি তোমাদেরকে যে মহাব্বত করি তোমাদেরকে যে বন্ধু মনে করি তোমরা যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলো তোমাদের সাথে বন্ধুত্ব রাখার সুযোগ কোথায় সৌদি আম্বাসির সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের দায়িত্ব বাংলাদেশিরা পালন করতেন লেটেস্ট আমি যখন সৌদি এম্বাসিতে গেলাম যাওয়ার পরে ওঠে লাস্ট এরপর আর যাওয়া হয়নি যাওয়ার পরে দেখলাম ওখানে আরব দেশ থেকে সিকিউরিটি গার্ড আনা হয়েছে আমি সৌদি আরবের সৌদি এম্বাসির প্রাক্তন দায়িত্বশীল রিলিজিয়াস অ্যাটাসে ওনার সাথে কথা প্রসঙ্গে বলছিলাম স্যার সিকিউরিটি গার্ডটা আমার দেশ থেকে নেওয়া গেল না বলছে তোমরা খালাপকে হত্যা করলে সে হত্যাকারী খুঁজে পাওয়া গেল না তোমাদেরকে আমরা বিশ্বাস করব কি বলছে খালাফের বাপকে হত্যা করেছে বাংলাদেশি ড্রাইভার বাংলাদেশি ড্রাইভারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে খালাফের বাপ রিয়া দেনা জেদ্দায় মারা গেছে আর এই খালাফ বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে মারা গেল একজন মানুষ মরতেই পারে দুষ্কৃতীদের হাতে এটা স্বাভাবিক খুব অস্বাভাবিক কথা নয় আমাদের দেশে আইন আদালত আছে এখানে মানুষ খুন হয় কিন্তু খুনের পরে সেই খুনিকে শনাক্ত করা গেল না কেন তাকে বের করা যায় না কেন বিচার কেন হয় না সেখানে আর কি করে থাকবে আপনি ঢাকায় ফেরত যাবেন না কয় আউজুবিল্লাহে মিনহা আল্লাহ যখন আমাকে নাজাদ দিয়েছেন এখন আমি এখানে ভালো আছি রুহুটা মুঠের মধ্যে নিয়ে হাঁটতে হয় যে দেশে সে দেশে কি করে আমরা থাকি একজন বিদেশি কূটনীতিক মারা গেল তার ইস্যু খুঁজে পাগলা কে মারলো থেকে মারল একদিকে পরিবেশ খারাপ হচ্ছে আর আর একদিকে নাস্তিকদের আস্ফালন তাসলিমা নাসরিন বলছেন যে সালাফিদের কাছে গেছে এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে তাসলিমা নাসরিনের ভাষায় প্রধানমন্ত্রী নিরপেক্ষতা হারিয়ে ফেলে প্রধানমন্ত্রীর মাথায় কিছু বুদ্ধি তো আল্লাহ দিয়েছেন কার কাছে গেলে কি উপকার পাওয়া যায় সেই বুদ্ধি তো আল্লাহ তাকে দিয়েছেন কিছুটা আমাকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয় আমি কালকে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব আমাদের মতো অতি আবেগী ক্রেজি মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয় বলে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আরে বাবা মিয়ানমারের বিরুদ্ধে তুমি যে যুদ্ধ ঘোষণা দিলে এবার চীন যদি মিয়ানমারের সাথে যোগ দেয় চীন যদি মিয়ানমারকে সাপোর্ট করে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ যদি মিয়ানমারকে সাপোর্ট করে তখন তুমি যুদ্ধ ঘোষণা দিয়ে তখন কি করবে সাপ মারার আগে লাঠিটা তো লাগবে যার হাতে লাঠি নেই যার হাতে ক্ষমতা নেই সে সাপ মারতে যাবে কেন সে সাপকে তাড়িয়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করবে এটাই হল অরিজিনাল ইসলামী পলিসি ইসলামী পলিসি হল যার ক্ষমতা আছে সে যুদ্ধ করবে আর তার ক্ষমতা নেই সে সবর করবে দুইটা নীতি এর বাইরে আর কিছু নেই যার ক্ষমতা আছে সে যুদ্ধ করবে আর যার ক্ষমতা নাই সে সবর করবে আজকে নাস্তিকবাদের দৌরাত্ব বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে সে অরিজিনাল কথাতেই তাসলিমা নাসরিন বলে দিয়েছে যে সালাফিয়ত এদেশে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে সালাফি যে অরিজিনাল ইসলাম সহি আকিদার ইসলাম যে অরিজিনাল ইসলাম এরা তাসলিমা নাসরিনও বুঝতেছে অমুসলিমেরাও বুঝতেছে ইহুদি নাসারারাও বুঝতেছে যার ফলশ্রুতিতে পাগড়িওয়ালারা যে দেশে যেতে চায় পাগড়িওয়ালাদেরকে যাওয়ার অনুমতি আছে পাগড়িওয়ালা লোকেরা যে দেশে যেতে চায় সে দেশে যাওয়ার অনুমতি আছে কারণ নাস্তিকবাদের সাপোর্ট ধর্ম নিরপেক্ষতার সাপোর্ট আর সেকুলারিজমের সাপোর্ট যদি পাওয়া যায় তাহলে এই পাগড়িওয়ালাদের কাছেই পাওয়া যায় এমনও পাগড়িওয়ালা আমাদের দেশে আছে তার সামনে যদি একজন মানুষকে পিটিয়ে খুন করে দেয় তো সুবান আল্লাহ বলতে বলতে মসজিদে ঢুকবে জিজ্ঞেস করবে না এই লোকটাকে মারো কেন আল্লাহ আকবার যেই সাপের চাক চোখ নাই নাক নাই শিং নাই চটে না হাঁটে না কাউকে যে কাটে না মারে ঢুঁস ঢাক করে ফুঁসপাত নেই কোন উৎপাত খায় সেই সব দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেয় ঠান্ডা বন্ধুগণ আজকে সময় এসেছে যুবক ভাইয়ের আজকে সময় এসেছে আপনি কে আপনি মুসলিম ঘরের সন্তান আপনার স্বকীয়তা আছে আপনাকে ইসলাম উৎসব দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে প্রাত্যহিক উৎসব দিয়েছেন সাপ্তাহিক উৎসব দিয়েছেন জুমার দিন আমাদের সাপ্তাহিক উৎসব বছরে আমাদের দুইটি উৎসব পুরা জীবনটাই আমাদের উৎসবের মধ্যেই চলে মসজিদে আমরা বের হই জামা গায়ে দেই চুল আঁচড়াই আতর সুরমা লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁত মেশাক করে মসজিদে বের হই প্রতি সালাতে রক্তে আমাদের উৎসব হয় প্রতি সালাতে রক্তে আমাদের জনসংযোগ হয় গণসংযোগ হয় ভাইদের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ হয় আল্লাহ রাব্বুল আলমী বলছেন যে নাস্তিকরা হল দুনিয়াতে বোকা কিন্তু মানুষকে বলে বোকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ঠিক আছে তাই নাকি ওলা কিল্লা ইয়ালামু আলহামদুলিল্লাহ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে কলু আনু মিনু কামা মানা সুফাহা তারা বলে আমরা কি ইমান আনবো ওদের মতো যারা নির্বোধ তাদের মত ডক্টর আহমদ শরীফ বলেছিলেন যে নাস্তিক্যবাদ মানুষকে গভীর জ্ঞানের দিকে নিয়ে যায় আর আস্তিক্যবাদ মানুষকে স্বল্প জ্ঞানীরা আস্তিক হয় আর গভীর জ্ঞানীরা নাস্তিক হয় তদানীন্তন কালেও আমরা প্রতিবাদ জানিয়ে বলেছিলাম মিস্টার আহমদ শরীফ শুনুন আপনার গুরু আপনার গুরুর গুরু ফ্রান্সোয়াস বেকন বলেছেন নাস্তিক হয় তারাই যাদের জ্ঞান শূন্য হয় কে বলেছেন ফ্রান্সোয়াস বেকন ফ্রান্সোয়াস বেকন বলছেন নাস্তিক তারাই হয় যাদের জ্ঞান থাকে না জ্ঞান শূন্য হয় একজাক্টলি কোরআনের কথা কলু আনু মিনু কামা সুবাহা যারা বোঝে না ওরা ইমান আনে আমরা কি নির্বোধের মতো ইমান আনব আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুস সুবাহা ওয়ালা কিল্লা ইয়ালামুন ওরাই নির্বোধ কিন্তু তারা বোঝে না তারা নির্বোধ কিন্তু বোঝে না আল্লাহ আকবার নির্বোধ কিন্তু বোঝে না পাবনা এডওয়ার্ড কলেজের ম্যাথমেটিক্স এর একজন পন্ডিত তিনি নাস্তিক অথচ সনাতন ধর্মের জন্ম বোন সনাতন ধর্ম আমার বাসায় একদিন আসলেন পাবনার বাসায় এসে বললেন আমান সাহেব আমি কিন্তু নাস্তিক ধর্ম মর্ম মানি না সনাতন ধর্ম মানি ইসলামও মানি না আমাকে এই ইসলাম দিয়ে ধর্ম দিয়ে বুঝালে আমি মানব না আপনি কি মানেন আমি কোন ধর্মই মানি যে সূর্য যে ওঠে এটা কি বলেন ন্যাচারাল প্রাকৃতিক নিয়মে ওঠে rule by eternal laws of iron there is no god rule by eternal laws of iron there is no god কোন মাবুদ নাই স্রষ্টা নাই এগুলি ন্যাচারাল ভাবে হয় আলহামদুলিল্লাহ ন্যাচারাল ভাবে আমরা দেখি মুরগি বলেন তো মুরগি আগে না ডিম মালানা আব্দুল্লাহ কাফি সাহেবের শিখানো প্রশ্ন বলেন তো মুরগি আগে না ডিম বলে ডিম মুরগি ছাড়া তো ডিম হয় না তো ডিম থেকে এলো তাহলে মুরগি ডিম ছাড়া তো মুরগি ফোটে না তো মুরগি থেকে এলো তাহলে ডিম মুরগি ছাড়া তো ডিম হয় না তাহলে কি তাহলে মুরগি কয়েক মিনিট এরকম করার পরে তারপরে বললাম শুনুন যেখানে আপনার প্রশ্ন শেষ সেখানে আবার আল্লাহর অস্তিত্বের পরিচয় যদি বলেন প্রথম দিন এমনি হয়েছে প্রথম দিন আল্লাহ সৃষ্টি করেছে আর যদি বলেন প্রথম মুরগি এমনি হয়েছে প্রথম মুরগি আমার আল্লাহ সৃষ্টি করেছে তারপরে আল্লাহ অলঙ্ঘনীয় বিধানে চলছে এইভাবে নাস্তিক সাহেব নিরুত্তর হয়ে গেলেন আপনি কিছু বিশ্বাস তো করেন আমি যা দেখিনি তা বিশ্বাস করি না আপনার পিঠটা আপনি দেখেন কি কয় আমার পিঠ তো আমি দেখি আপনার মাথাটা আপনি দেখেন কি কয় হ্যাঁ, না আমি তাও তো দেখি না আপনার ভিতরে একটা রুহু আছে ওটা কি দেখেন দেখি না আপনার ভিতরে যে একটা জ্ঞান আছে ওটা কি দেখেন ওটা দেখি না তা আপনার ভিতরে আশেপাশে অনেক জিনিস আছে যে জিনিস আপনি নিজে দেখেন না তো পরম স্রষ্টা মহান স্রষ্টাকে দেখার ধৃষ্টতা কেন করে বন্ধুগণ বলছিলাম আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে নাস্তিকরা বলবে তাকাদু কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির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 খরি হতাম না আল্লাহ পাক বলছেন জাহান নামের সামনে দাঁড়িয়ে নিজেদের অক্ষমতা অপারবতা নিজেদের বুদ্ধিমত্তার স্বল্পতার স্বীকৃতি তারা দেবে বিদম্বিহীন ফাসুকাল্লিয়া সাবিসাইল সেদিন তারা স্বীকার করবে অকপটে তাদের পাপের কথা কিন্তু তাদের জন্য বড়ই পরিতাপ তখন স্বীকৃতি দিয়ে কোনো কাজ হবে না বন্ধুগণ আজকে এই ধর্মনিরপেক্ষতাবাদ বলেন আর নাস্তিকবাদ বলেন যারা সদাশয় সরকারের দায় দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই নাস্তিকদেরকে দমন না করতে পারলে দেশের ভিতরে একটা সহিংসতার একটা আমরা আশঙ্কা আমরা করতেছি যে অবুজ যুবকেরা হঠাৎ করে হয়তো ই হয়ে হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে এমন কিছু ঘটায় ফেলে বা সচরাচর যা ঘটে থাকে শুধুমাত্র বা যতগুলি কারণ তার মধ্যে থাকে তার মধ্যে নাস্তিকদের আস্ফালনে দেয় অবশ্যই সালফিয়াদের মধ্যেই সালাফিয়াদের মধ্যেই থাকতে হবে অবশ্যই সালাফিয়াদের কাছে আমাদেরকে যেতে হবে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের শেষ বক্তব্য চূড়ান্ত বক্তব্য জ্বলন্ত বক্তব্য তার জলদ গম্ভীর ভাষায় তিনি বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত মদিনায় ইসলাম থাকবে ইয়ামত পর্যন্ত মদিনায় ইসলাম থাকবে আমাদের ইসলাম হবে মদিনার মডেলের ইসলাম আমাদের ইসলাম বাগদাদ কুফা আমাদের ইসলাম অমুক তমুক জায়গার ইসলাম নয় আমাদের ইসলাম হবে মদিনার মডেলের ইসলাম আল্লাহ পাক সেই মদিনার মডেলের ইসলাম এবং মদিনার যারা দায়িত্বশীল আছেন এই দায়িত্বশীলদের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণ হাসিল করে তাদের কাছ থেকে যেটুকু শিখবার আছে সেটুকু নিয়ে আর তাদের কাছে যদি শরীয়ত গর্হিত কোনো কাজ থেকে থাকে ওটা তাদের উপরে ছেড়ে দিয়ে ওটার দায়ভার আমাদেরকে নিতে হবে না আর যদি ভুল মিডিয়া ভুল প্রচারের মাধ্যমে ভুল সিদ্ধান্তের উপর যদি আমার মন্তব্য চলে আসে তাহলে আমার আমও গেল সালাও গেল দাওয়া দাওয়ানা আনিল রব্বিল আলমিন আল্লাহ আমাদের কবুল করুন